এটা জেনে রাখাও দরকার তো যে বস্তু যে বস্তুটি যে বস্তুটি মানুষের অন্তরে অটলভাবে স্থির হয়ে থাকে অথবা যে বস্তুটির দ্বারা মানুষের অন্তর বুদ্ধি চেতনা অনুভূতি অনুভাব এবং উপলব্ধি শক্তি বা ক্ষমতা পরিচালিত হয় তাকেই ইমান বলে তাহলে ইমানে মানুষকে কি করে পরিচালিত করে যার ইমান ভালো হবে সে ভালো দিকে যাবে যার ইমান ভালো হবে না সে মন্দ দিকে যাবে সুতরাং ইমানটাই হচ্ছে মানুষের পরিচালক যার যেমন ইমান হবে সে তেমন ভাবে পরিচালিত হবে যার ইমান ভালো হবে সে ভালোভাবে পরিচালিত হবে যার ইমান দুর্বল হবে সে ভালোভাবে পরিচালিত হবে না সুতরাং জেনে রাখতে হবে যে যে বস্তুটি মানুষের অন্তরে অটলভাবে স্থির হয়ে থাকে অথবা যে বস্তুটির দ্বারা মানুষের অন্তর বুদ্ধি চেতনা অনুভব অনুভূতি এবং উপলব্ধি শক্তি বা ক্ষমতা পরিচালিত হয়ে থাকে তাকে ইমান বলে তো যারা পাপে যায় তাদেরকে ইমানে পাপের দিকে নিয়ে যায় না ইমান পরিপন্থী কোনো বস্তু তার অন্তরে রয়েছে সেই বস্তুটি তাকে পাপের দিকে নিয়ে যায় অপকর্মের দিকে নিয়ে যায় কুকর্মের দিকে নিয়ে যায় জেনা ব্যবিচারের দিকে নিয়ে যায় তার ইমান দুর্বল তো দুর্বল ইমানের দ্বারা কাজ হবে না যেমন কি কোনো বাড়িতে যদি কোনো চোর প্রবেশ করে আর সেই বাড়ির মালিক যদি দুর্বল হয়ে খাটে শুয়ে থাকে তাহলে চোরকে সেখান থেকে তাড়াতে পারবে না তো যার অন্তরে দুর্বল ইমান রয়েছে তার দুর্বল ইমান তাকে শয়তানের প্রভাব থেকে রক্ষা করতে পারবে না সুতরাং আমরা যেন আমাদের অন্তরে প্রকৃত পক্ষে মজবুত ইমান স্থাপন করতে পারি এই চেষ্টা আমরাকে করতে হবে সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার সুতরাং প্রকৃত ইমান প্রকৃত ইমানদার মানুষ যখন চিন্তা করবে তখন ইমানের আওতাতেই চিন্তা করবে প্রকৃত ইমানদার ব্যক্তি যখন কোনো কিছু চিন্তা ভাবনা করবে তো ইমানের আওতাতেই চিন্তা ভাবনা করবে যখন কথা বলবে ইমানের আওতাতেই কথা বলবে আর যখন কোনো কর্ম সম্পাদন করবে তখন ইমানের দাবি অনুযায়ী কর্ম সম্পাদন করবে অতএব প্রকৃত ইমানের মৌলিক তিনটি দিক রয়েছে ইমানের তিনটি দিক রয়েছে এই দিক তিনটি জেনে রাখা দরকার প্রথম দিকটি হচ্ছে যে অন্তরের এমন অন্তরের এমন অটল বিশ্বাস যাতে সন্দেহের কোনো অবকাশ না থাকে তাহলে অন্তরে এমনভাবে ইমান স্থাপন করতে হবে যাতে সন্দেহের কোনো অবকাশ না থাকে সন্দেহের কোনো সুযোগ না থাকে এটা যেন না মনে করি আমরা যে আখেরাতে কি হবে না হবে দেখা যাবে এখন তো নিজের মতলব কুমতলব ন্যায় অন্যায়ভাবে পূরণ করা হোক এইটা যেন আমরা না বলি আমরা ইসলামের প্রতি ইমানের প্রতি আল্লাহ তদীয় রাসুলের প্রতি যেন সন্দেহ পোষণ না করি কোনো প্রকারের যেন সন্দেহ আমাদের অন্তরে স্থান না পায় এই চেষ্টা করতে হবে তাহলে ইমানের প্রথম দিকটি হচ্ছে কি যে অন্তরের এমন অটল বিশ্বাস যাতে সন্দেহের কোনো অবকাশ থাকবে না দ্বিতীয় দিকটি হচ্ছে ইমানের এই যে অন্তরের অটল বিশ্বাসের দাবি অনুযায়ী মৌখিক স্বীকৃতি প্রদান করতে হবে এটা যেটা আপনার অন্তরে থাকবে সেটা আপনি মৌখিক স্বীকৃতি দিবেন এই নয় যে অন্তরে আছে একটি বস্তু আর মৌখিকভাবে অন্যটি আমরা উচ্চারণ করছি এইটা যেন না হয় ইমানের তৃতীয় নম্বর দিকটি হচ্ছে এই যে অন্তরের অটল বিশ্বাসের দাবি অনুযায়ী মৌখিক স্বীকৃতি প্রদান যে করব সেই মোতাবেক কর্ম সম্পাদন করতে হবে তাহলে যেটা অন্তরে থাকবে সেটাই মুখে থাকবে আর সেই অনুযায়ী আমরা কর্ম সম্পাদন করব তাই ইমান স্থাপন করার অর্থ হলো এই যে আল্লাহর প্রতি অন্তরে অটাল বিশ্বাস স্থাপন করার পর এই বিশ্বাসের মৌখিক স্বীকৃতি প্রদান করতে হবে এবং এই ইমানের শিক্ষা অনুযায়ী নিজেকে পরিচালিত করতে হবে এই হচ্ছে ইমানের সংক্ষেপে সংজ্ঞা আল্লাহ তালা সুরা হাদিদের মধ্যে বলেছেন আল্লাহ তালা সুরা হাদিদের সাত নম্বর আয়াতে বলেছেন কি বলেছেন যে আমিনে হে মানব সকল তোমরা আল্লাহ ও তদীয় রাসুলের প্রতি সঠিক পন্থায় ইমান স্থাপন করো অন্তরে সুতরাং আমরা যে শুধু মৌখিকভাবে উচ্চারণ করব আর অন্তর থেকে বিশ্বাস করব না এইটা যেন না হয় কেন যে এইটা হচ্ছে মোনাফেকদের বৈশিষ্ট্য সুতরাং আমরা প্রকৃতপক্ষে ইমান আনব আর ইমান অন্তরে সঠিক পন্থায় স্থাপন করব আর ইমানের দাবি অনুযায়ী নিজেকে পরিচালিত করব তবেই আমাদের সমাজে শান্তি স্থাপিত হবে অশান্তি সমাজ থেকে দূরে সরে যাবে সমাজ হবে কল্যাণময় যেমন কি ইমানের দ্বারা ইমানের দ্বারা মমিন ব্যক্তি প্রকৃত মুসলিম ব্যক্তি কল্যাণময় হয়ে যাবে যে সমাজে সে বসবাস করবে সে সমাজও হবে কল্যাণময় যে পরিবারে সে থাকবে সে পরিবারও হবে কল্যাণময় সুতরাং আমরা সঠিক পন্থায় ইমান স্থাপন করব অন্তরে ইমানের আবার মৌখিক স্বীকৃতিও দিব আর স্বীকৃতি অনুযায়ী আবার আমলও করব এই বলে আমি শেষ করছি আকুল কৌলি হাদা ও আস্তাগফিরুল্লাহ আলী ওয়ালাকুম ওলি সাইরুল মুসলিমিন মিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি